وتلاقوا الدين النعسي لا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه إلا أنزل علي أنزلت عليهم إلا نزلت إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده رواه مسلم সম্মানিত ভাই পরিচালক উপস্থিত আহলে আদেশ আন্দোলন যুব সংঘ সোনামণি এবং মহিলা সংস্থার দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ ওলামাই কেরাম চিন্তাবিদ সাংবাদিক বন্ধুগণ গোয়েন্দা সংস্থার NSI DGFI SB CID DB সহ অন্যান্য বিভাগের সদস্যবৃন্দ র্যাব বাহিনীর সদস্যবৃন্দ এবং নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত শিষ্টের পালন এবং দুষ্টের দমন যাদের কর্তব্য সেই পুলিশ বিভাগের সদস্য বৃন্দ এবং এই দুই হাজার ছয় সালের ফেব্রুয়ারিতে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত আহল হাবিজ আন্দোলন বাংলাদেশে দুই দিন ব্যাপী লাখো জনতার এই তাবলিগি ইজতেমায় আগত সারা দেশ থেকে মেহমান ধরেছেন তারা তথা জাতি ধর্ম ভাষা বর্ণ দল মত নির্বিশেষে সবাইকে সমানভাবে স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য আরম্ভ করছি সম্মানিত উপস্থিতি আহলে হাদিস প্রসঙ্গে আপনাদের ধারণা স্পষ্ট হওয়া উচিত আল হাদিস কোন ফেরকা নয় আল হাদিস কোন গোট নয় আল হাদিস কোন সংকীর্ণ মনা নিছক কোন মাঝাব নয় আল হাদিস শুধুমাত্র দুনিয়ার ক্ষমতায় আরোহণের জন্য সীমিত সময়ের একটি রাজনৈতিক দল মাত্র নয় আল হাদিস একটি ala this একটি আইডিওলজি আলা this একটি বিলিভ একটি বিশ্বাস একটি কর্ম পদ্ধতি একটি পথ একটি নীতি একটি আদর্শ যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা এই ব্যাপার আপনাদের কি মত রয়েছে আর যে ওই আল্লাহর পক্ষ থেকে এসেছে যেটা আল্লাহ নবী স্বয়ং ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন প্রতিষ্ঠিত করেছেন এবং সাহাবিগণ যেটার উপর আমল করেছেন এবং সমাজে ব্যবহারিক জীবনে তা দেখিয়ে গেছেন সেই পথের নামে কি হাদিসের আকিদা বিশ্বাস এবং আমল যে বিশ্বাস আকিদা এবং আমল এবং যে জামাত একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ছাড়া নিরঙ্কুশ এবং নির্ভুল ইমাম ইমাম বা লিডার হিসাবে আর কাউকে মানে না এ ব্যাপার আপনারা একমত আমাদের আন্দোলনের সবচেয়ে একটি বড় পয়েন্ট হল নিরঙ্কুশ এবং নির্ভুল একক ইমামত তেয়াদত এবং নেতৃত্ব কার হাতে মোহাম্মদের হাতে মানুষ হিসাবে আল্লাহর পক্ষ থেকে উঠে আসে চার ইমামকে আমরা সম্মান করি চার ইমামকে আমরা শ্রদ্ধা করি কিন্তু নির্ভুল হিসাবে অন্ধ আনুগত্য করি না কেউ করে এই সূত্র ধরে বলেন জাহালে হাদিসরা ইমামদের সাথে বেয়াদি করে আমি বলবো আপনি মিথ্যা কথা বলেন আপনি মিথ্যা লেখেন আপনি আহলে হাদিসের উপরে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন আহলে সব আইম্মায় গ্রামকে শ্রদ্ধা করে সম্মান করে কিন্তু নবীর পড়তে কাউকে মর্যাদা দেয় না নবীর সহি যদি উপস্থিত থাকে কথার উপরেই তারা কর্ণপাত করে না দৃষ্টিপাত করে না আমলও করে না সম্মানিত উপস্থিতি আমাদের মানুষের মধ্যে নেতাকে নবী মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর একক সার্বভৌমত্ব এবং নবী সাল্লাহ আলী সালাতামের একক ইমামত একক কেয়াদত একক রেয়াসত একক নেতৃত্ব প্রতিষ্ঠাই হল আমাদের কর্তব্য সম্মানিত উপস্থিতি এখন সমস্যা হয়ে গেল যে এটা প্রতিষ্ঠার পদ্ধতি কি এই দেশের মানুষগুলোকে আমরা মুসলমান মনে করি কি করি না আপনাদের ধারণা কি করি ألا نكفر أحدا من أهل القبلة আহলু সুন্না ওয়াল জামার আকীদা যে ব্যক্তি কেবলামুখী হয়ে সালাত আদায় করে আল্লাহতে বিশ্বাস করে রাসুলে বিশ্বাস করে স্পষ্ট কুফুরি এবং করে না তাদেরকে আমরা কাফের বলি না এটা হলো সুন্নাল রাখি আকিরা কেউ কেউ চটচট করে যদি কোনো একটি ধান ক্ষেতের সবাই দাঁড়িয়ে বিশেষ একটি মাসলা নিয়ে মানুষকে হঠাৎ করে কাফের বলে দেন তিনি আহলে হাদিসের আকিদা প্রসঙ্গে বেখবর ভালোভাবে তিনি জানেন না সম্মানিত সুধীবৃন্দ আহলে হাদিসের উপরে বহু ধরনের অভিযোগ বিরাট একটা বই ছাপানো হয়েছে মালিবাগ থেকে আহলে হাদিসের কত দোষ আছে আল্লামা কাফি সাহেব তারা আহলে হাদিস পরিচিতি বইয়ের এক জায়গায় লিখেছেন যে বড় বড় বিদ্যানরাও যে এত কুশলী মিথ্যাবাদী হতে পারে তা এই সকল মানুষদের ওই পুস্তক না পড়লে বোঝা যায় না এত সুন্দর সাজানো গোছানো মিথ্যা কথা তার মধ্যে এটাও লিখে ফেলেছেন যে সৈয়দ নবীর হোসেন দেহনবী শাহ ইসাকের ছাত্রই ছিলেন না তেরো বছর তার কথা হাদিস পড়লেন আর শাহ ইসাক শাহ হলিউল্লাহ দেহনবীর বংশের শেষ উস্তাদ যার মসনুদে বসে দিল্লিতে ষাট বছর হাদিস দশ দিলেন তার ব্যাপারে ধোয়া মশা ইতিহাস লিখলেন এত মোটা ভুলি আমি মালিবাগ থেকে লেখা বইয়ের মধ্যে যে সাকের ছাত্র সাহেব নজির হোসেন সাহেব ছিলেনই না সম্মানিত উপস্থিতি এটাই আহলাদের নীতি আহলাদিস নতুন কিছু নয় কোরআনে বহু জায়গায় হাদিস শব্দ এসেছে আল্লাহর কালাম হাদিস আল্লাহর হাদিস আল্লাহ نزل احسن الحديث لعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا বহু জায়গায় আর কোরআনকে হাদিস বলেছেন আল্লাহ পাক আর রাসুলের হাদিস ও হাদিস আল্লাহর হাদিস রাসুলের হাদিস দুই হাদিসকে একত্র যারা মানে তারাই কি আহলুল হাদিস আহলুল হাদিসের ব্যাপারে হাদিস এসেছে যেটা শরফে সাহেবুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন খাতিবাল বাগদাদি সনাব জাহিদ কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য সনদে হাকিম তার রেখে যেটা রাওয়ায়ত করেছেন আবু সাইদ খুদ্রি রবি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আমার রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আন্তুম যখনই কোন যুবককে দেখতেন তখনই বললেন মারহাবান বিওসিয়াতে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আন্তুম আন্তুম কুনা তোমাদের জন্য যেন বসা জায়গা প্রশস্ত করে দেই এবং তোমাদেরকে যেন হাদিস শিখাই কেননা সাহাবিদের পরে তোমরাই হলো আহলুল হাদিস আহলুল হাদিস নতুন কিছু নয় সাহাবাদের যুগে আহলুল হাদিস তাবিদের যুগে আহলুল হাদিস আর এই যে হাদিস যেটা সহি মুসলিম শরীফে এসেছে রাহেমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন ইল্লাম আহলাল ফালা নাদরি কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নানে বিজয়ী এই জামাত যদি আহলুল হাদিস না হয় তাহলে আমি আহমদ ইবনে হাম্বলের জানা নেই এরা কারা ইমাম শাফি বলেছেন ইদা রাআইতু আহলুল হাদিস কান্নি রাআইতু আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি একজন আহলুল হাদিসকে দেখি তখন যেন আমার মনে হয় আমি আল্লাহর নবীর সাহাবিগণকে প্রত্যক্ষ করছি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলতেছেন মিনাল মা'লুম لكل من له خبرة أن أهل الحديث من أعظم الناس بحثا عن أقوال النبي صلى الله عليه وسلم وطلبا لعلمها ورغب الناس في اتباعها وابعد الناس عن اتباع هوى يخالفها فهم في اهل الاسلام كاهل الاسلام في اهل الملل এটা সর্বজন স্বীকৃত যে যার সামান্য একটি জ্ঞান বুদ্ধি আছে সেই জানে জাহালুল হাদিস হল সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর নবীর হাদিস গবেষণার ব্যাপারে হাদিস সংগ্রহের ব্যাপারে হাদিসের উপর আমলের ব্যাপারে হাদিসের বিদ্যার চর্চার ব্যাপারে এবং হাওয়ার পন্থী থেকে যা মনে চায় তাই করা হাদিসে দলিল নেই একশোটা ফজিলত বানাই দিলাম একবার আল্লাহ কইলে কত নম্বরের জান্নাতে পয়সা যাবেন ঢিলা কুলুক না কয়েকবার লেফট লাইট করতে পারলে কি পরিমাণ ফজিল আর পাতিল যদি একটা কান্দে নিতে পারেন তাহলে যে কত ধরনের মর্তবা হবে আর যদি আখেরি মোনাজাতে সামিল হইতে পারেন তাহলে ঘুষ যতই খান না কেন যতই হারাম করুন না কেন মানুষের মালামাল লুট যতই করুন না কেন যতই খুন করেন না কেন যতই হারামি পানা করেন না কেন আইসা যদি খালি আখেরি মোনাজাত ধরতে পারেন তাহলে তুমি আর সব মা এই সকল ভুয়া কথায় আহলাদের বিশ্বাস করে না ওই তাবলিগে ইস্তমা এই তাবলিগে ইস্তমানের পার্থক্য রয়েছে প্রতিটা কথা দলিল দিয়ে বলতে হবে কোরআনের আয়াত দিয়ে বলতে হবে হাদিস দ্বারা বলতে হবে সালাফে সালেহিনের গৃহীত পদ্ধতি অনুযায়ী বলতে হবে ভুয়া ফজিলতির ধোকা দিয়ে মান লাখো লাখো মানুষ কোটি মানুষ একত্রিত হলে কি হবে কিছুই হবে না যদি সেটা সহি হালিস অনুযায়ী না হয় তাদের হাওয়া পন্থা শরীয়তের মধ্যে মনে যা চায় খামাখা ফজিলত খামাখা দোকান খামাখা মর্তবা এই সকলের উপরে শরীয়ত চলে না পৃথিবী চলে না ভুয়া কথায় আর শরীয়ত চলবে আপনার দলিল বিহীন কথায় এটা হতে পারে না শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন ভুয়া কথা বাজে কথা শরীয়তের নয় মিথ্যা হাদিস হওয়া পন্থার থেকে যারা দূরে তাদের নেমি হল আহলুল হাদিস সম্মানিত উপস্থিতি সেই আন্দোলন আমরা যুগে যুগে করেছি সাহাবিদের যুগে তাবেদের যুগে তাবে তাবেদের যুগে আত্মায় তাবেদের যুগে পরবর্তী যুগে শেখুল ইসলাম তাইমিয়া হয়ে ভারতবর্ষের শাহরিউল্লাহ পর্যন্ত এবং এই বাংলাদেশে প্রায় দুই শত বছর যাবৎ আহলে হাদিসা কোরআন এবং সুন্নার খেদমত করে যাচ্ছে আপনারা জানেন সেটা দুদিনের আগে জন্মানো সংগঠন ইসলামের নামে যারা দিন কায়েম করতে চায় কুণ্ড বক্তব্য ঢালেন যে আলম ভাই একমাত্র ইসলামের এজেন্ট আমি বলি ভাই আপনাদের জন্ম কত সালে আপনাদের জন্ম কত সালে কাদেরকে কি বুঝাতে চান পনে দুইশো থেকে দুইশো বছরের ইতিহাস এদেশের আলেল হাদিসে এদেশের কোরআন সুন্নার যতগুলো সহি প্রতিষ্ঠা তা আলেল হাদিসের হাতে যতটুকু তৌহিদের শিক্ষা তাহলে হাদিসে দিয়ে এসেছে যতটুকু সুন্নতের শিক্ষা আহলে হাদিসরা দিয়ে এসেছে সেই হাদিসের উপর আমলের শিক্ষা আহলে হাদিসরা দিয়ে এসেছে জাল জয়ভের বিরুদ্ধে মানুষকে সতর্কীকরণ আহলে হাদিসরাই করে এসেছে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব আহলে হাদিসরাই দিয়ে এসেছে সৈয়দ আহমদ বেলুমি দিয়েছে শাহ ইসমাইল দিয়েছে মরানা বেলায়ত দিয়েছেন মৌলানা এরায়ত পীর মুজাহিদরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে শিখদের বিরুদ্ধে লড়াই করেছে পাকিস্তান আন্দোলনে আহলে হাদিসরাই নেতৃত্ব দিয়েছে উনিশশো একচল্লিশ সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত দশ বছর মুসলিম লীগের সভাপতি মৌলানা আক্রম খা প্রতীত চষা আহলে হাদিস আহলে হাদিসের হাতেই এই পূর্ব পাকিস্তান হয়েছিল পাক এমন এক ব্যক্তিকে দেওয়া নিয়েছেন যিনি আহলে হাদিস সমাজের মানুষ আমি আর বাড়াতে চাই না স্বাধীনতার ঘোষণা তারই মধ্যে এসেছে যিনি আহলে হাদিস সমাজের মানুষ তাদের কি শোনাতে চান আল্লাহ পাক আহলে হাদিসদেরকে দিয়ে এই ভারত থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত বড় বড় খেদমত আহলে হাদিসের হাত দিয়ে নিয়েছেন আপনারা দুদের এনে মানুষ পাকিস্তান আন্দোলনে আপনাদের কোন অবদান নাই একাত্তরে আপনাদের কোন অবদান নেই বদনাম ছাড়া কোন সুনাম নেই একমাত্র ইসলামের এজেন্সি খুলে দিয়েছেন কষাঘাত করেন আমাদের উদ্দেশ্য কারো বদনাম করা নয় কারো সুনাম করা নয় আমরা আওয়ামী লীগের বদনাম করি না বিএনপির বদনাম করি না কোন ইসলামিক দলের বদনাম করা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এ সাহি এবং শুদ্ধ ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠা কিছুদিন আগে এদেশে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার কোন অভিযোগ কোন মুসলিম কান্ট্রি কোনদিন আনেনি আল্লে ইংরেজরা এনেছিল আল্লে শিখেরা এনেছিল আমরা এদেশের মুসলিম জাতির নেতৃত্ব দিয়েছি কর্তৃত্ব দিয়েছি কিন্তু মন্ত্রিত্ব কোনদিন নেই নাই আক্রম খানাতে পাকিস্তান প্রতিষ্ঠিত তিনি সভাপতি ছিলেন দলের তিনি মন্ত্রিত্ব নিয়েছিলেন পদ নিয়েছিলেন বলেন আক্রম খাওয়ার পরে এসেছেন তারপরেই সভাপতি আবদুল্লাহ বাকি সাহেব যিনি আল্লাহ আবদুল্লাহ কাবি সাহেবের চাচা তিনি দলীয় প্রধান হওয়ার পরে মন্ত্রিত্ব নিয়েছিলেন পদ চেয়েছিলেন আল্লাহ আবদুল্লাহ কাবি সাহেব পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান লিখে দিয়েছিলেন কেন পাকিস্তানের সংবিধানে ইসলাম প্রতিষ্ঠার কথা ছিল কিন্তু তিনি কোন স্বার্থ উদ্ধার করেছিলেন না আমরা স্বার্থবাদী নই আমরা দর কষা কষিতে নাই আমরা মন্ত্রিত্বের ভাগাভাগি কোনদিন চাই নাই ইমানের বিনিময়ে আমরা স্বার্থ উদ্ধার করি নাই কোনদিন তিন কোটি আহলে হাদিসের সত্যিকার মুখপত্র যারা তারা স্বার্থের রাজনীতি দলীয় কষাকষি দর যাচাই দিন নিয়ে ব্যবসা করে না অত্যন্ত আপত্তিকর ব্যাপার যখন শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আহলে হাদিসকে আহলে হাদিস হওয়ার অপরাধে হাত করা পড়ায় না এটা পড়িয়েছে হ্যাঁ। বিএনপি শুধু ক্ষমতায় এসেছে আহলে হাদিসকে শুধুমাত্র আহলে হাদিস হওয়ার অপরাধে হাত করা পড়িয়েছে না এর সব সাহেব নয় বছর শাসন করেছেন তিনি আহলে হাদিসকে আহলে হাদিস হওয়ার অপরাধে জেলে ঢুকিয়েছিলেন কিন্তু এবার কি হল এবার কি হল কেন হল আমি আপনাদেরকে প্রশ্ন করি গত বছর পাবলিক ইস্তেমার দুই দিন আগে আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আলেম ইনি তেষ্টি গ্রন্থে রচয়িতা আত্মাহারিক পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি বিশ্ববিদ্যালয়ের সনাম ধন্য প্রফেসর তিন কোটি আহলে হাদিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ নেতা তাকে রাত্রের অন্ধকারে সাংবাদিকদেরকে সেখানে চেপিয়ে দিয়ে শত শত পত্রিকায় মিথ্যা বিবৃতি দেওয়ে তাকে কালার করে রাতের অন্ধকারে কাপুরুষের মতো গ্রেফতার করে নিয়ে যাওয়া হল ডক্টর সময় ডক্টর গালেবের নেতৃত্ব মানে হাত পরীক্ষা করুন এদেরকে ডক্টর গালেব বোমা মারতে বলেছে কিনা বলেছে বলেছে বোমা মারতে তাহলে আকাশ মূর্খ আকাশ মূর্খরা দেশ ও জাতির শত্রু বলবো তাদেরকে পাড়ায় কোটালে পাড়ায় ডাকাতি হয় তিন কোটি আহলাদেশের নেতা লেগে সেই কোটালে পাড়ায় ডাকাতি করতে গেছে সত্তর বছরের বিরুদ্ধ যিনি চেয়ারে বসে নামাজ আদায় করেন হার্টের রোগী সেই রায়ের আমির আব্দুল সামাদ সালামের সাথে কোটালি পাড়া ডাকাতি করেছে আপনারা কি আপনার ডাকাত নাকি এটা বলছেন খানা খা আপনারা মানে মিথ্যাবাদী আপনার মোনাফেক আমরা ধোকাবাদ আপনাদের নেতারা চোর আপনাদের নেতারা ডাকাত আপনাদের নেতারা খুনি আপনাদের নেতারা বোমাবাজ তাহলে ভণ্ডেরা কোথা থেকে তাকে অ্যারেস্ট করলো তিন কোটি আলে বিরোধে খাজনা দেয় না করেছ শতকরা সত্তর ভাগ নেতা যেখানে মূর্খ শতকরা নব্বই ভাগ নেতা যেখানে লেখাপড়া করে না মস্তানি করে ডাকাতি করে গুন্ডামি করে মারামারি করে ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়ে তারা প্রফেসর ডাক্তার কালেমকে চোর সাদায় ডাকাতি সাদায় পরিস্থিতি কোরআনে কোটালিপাড়ায় ডাকাতি করলেন ডক্টর গালেব সাহেব খেজুর আলীকে হত্যা করলেন নাকি ডক্টর গালেব সাহেব পোরশায় নাকি বোমা মারলেন ডক্টর গালেব সাহেব চিরজীবন দিনের লেখাপড়া না করে খালি মস্তানি করে বেড়াইছেন আর বোমা বোমাবাদী শিখছেন নাকি আপনাদের কি ধারণা আশা করি সরকারের গোয়েন্দা বিভাগের পত্র পত্রিকার সাংবাদিকদের একটু দৃষ্টিভঙ্গে ফিরবে আপনাদের বোঝা উচিত এই সকল কেলেঙ্কারি একটা ঐতিহাসিক প্রতারণা একটি জাতীয় মিথ্যাচার ডক্টর গালেব খারাপ নয় যারা ধরেছে তাদের নিজের খারাপ চরিত্রকে তুলে ধরেছে তারা জঘন্য সেটা তারা প্রমাণ করেছে হ্যাঁ এদেশে বোমাবাজি হয়েছে এই রাজশাহী শহরে উন্মুক্ত হয়ে অস্ত্র মিছিল হয়েছে বাগমারা পুটিয়ায় হয়েছে এই দেশের খেলুড়ে হত্য হয়েছে সত্য কথা আমরা কোনদিন বলেছি এটা মিডিয়ার সৃষ্টি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা পত্র পত্রিকায় লিখেছি আমরা ফতোয়া দিয়েছি হে সরকার তাড়াতাড়ি এদেরকে কন্ট্রোল করো আমি নিজে বক্তৃতা করেছি সব ক্রীড়ায় বক্তৃতা করেছি বগুড়ায় বক্তৃতা করেছি সরকারি দৃষ্টি আকর্ষণ আমি নিজে করেছি আমি নিজে আমার ডক্টর গালেব করেছেন কিছুই তাদের কর্ণ কুহরে পৌঁছে নাই হঠাৎ করে যিনি জঙ্গিবাদের চরম বিরোধী সন্ত্রাসবাদের চরম বিরোধী যিনি দুর্নীতির চরম বিরোধী একজন সৎ চরিত্রবান উচ্চ শিক্ষিত আহলাদেশের হাদিসের আমিরকে জঙ্গিবাদী সন্ত্রাসী সাজিয়ে ডান্ডা বেড়ে দিয়ে তার করে নিয়ে যাওয়া হলো সম্মানিত উপস্থিতি এই কি জাতীয় চরিত্র যাক আদালতে মামলা গেল আমরা বললাম ডক্টর গালেব নির্দোষ ওনারা বললেন ডক্টর গালেব ধরা পড়ার পরে দেশে সব বন্ধ হয়েছে বোমাবাজি বন্ধ সুতরাং ডক্টর গালেবি বোমা মেরেছে ঠিক আছে নীরবে ঘুমাও গোয়েন্দা বাহিনী সুখরিদ্রা যান পুলিশ ভয়ের আরাম করুন র্যাব ভাইয়ের আপনারা বেড়াকে চলে যান বোমাবাজি বন্ধ ডক্টর গালে ব্যারেস্ট তারপরে সতেরো আগস্টে চৌষট্টি জেলার তেষট্টি জেলায় বোমা ডক্টর গালিবে যদি বোমা মেরে থাকে তাকে আটকানোর কারণে বোমাবাজি বন্ধ হয়ে গেল তাহলে তেষট্টি চৌষট্টি জেলার তেষট্টি জেলার বোমা মারলকে ডক্টর এখান থেকে প্রমাণ হয় যে আপনারা কত একটা ভুল অন্যায় এবং মিথ্যাচার করেছিলেন সংশোধন হন ছেড়ে দিন আর গরিমসি করার তো কোন কারণ নেই আমি এজন্যই বলছি যে পরিকল্পিত এত বড় একটি ঐতিহাসিক মিথ্যাচার এবং জাতীয় প্রতারণা কোন সরকার যদি করে সে দেশে আদব আকলা খায়া সরম চরিত্র লজ্জা কিচ্ছু থাকতে পারে না শেষ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমি আর কথা বলাতে চাই না মহারম মাস রাত্রে হয়তো বা সেখানে আলোচনা করব আলোচনা শুধু এইটুকুই আহলে হাদিস কি চায় the Ahle Hadith try to go back to Islam first principles and to restore the original simplicity and purity to faith and practice. Encyclopedia ইসলামের মধ্যে ইনসাইক্লোপিডিয়া ইসলামের মধ্যে ইংরেজরাই লিখেছে আহলে চায় try to go back to first principles যত এক বেদাত ফালতু মশলা এই সেই আবল তাবল যে ইসলামকে ভরে দেওয়া হয়েছে সেখান থেকে মুক্ত হয়ে আল্লাহ নবী এবং সাহাবিদের যুগে তারা ফিরে যেতে চায় এবং ইসলামের সত্যিকার যে বিশ্বাস সাদামাঠা জীবন plain living and high thinking তাদের আমলে এবং বিশ্বাসে তাই ফিরিয়ে আনতে চায় ইংরেজরা বুঝে আর মুসলমান হয়ে আপনারা বুঝতে চেষ্টা করেন না আমাদেরকে অপরাধী সাজান যাই হোক অপরাধী সাজাইলেন খুব ভালো করলেন দেশের জাতির জন্য কি মঙ্গল বয়ে নিয়ে এসেছেন তা আপনারাই ভালো জানেন আগের থেকেই যদি এই সকল জঙ্গিদেরকে আপনারা সিদ্ধ হস্তে ভালো হাতে নিয়ন্ত্রণ করতেন দেশ এই বিপর্যয়ে পড়ত না আপনারা তাদেরকে ছাড় দিয়ে দরজাতে ধরেন জানলাতে জামিন না ছেড়ে দেন তারপরে ডক্টর গালিবকে ধরে এক বিরাট মিথ্যা নাটক সাজাতে চেষ্টা করেছিলেন আল্লাহ পাক আপনাদের উপর গজব নাদেল করেছে আল্লাহ সহ্য করেন নাই তিনশো চৌষট্টি তেষট্টি জেলায় জঙ্গিরা বোমা মেরে দেখিয়ে রয়েছে বোমা মান ডক্টর গালের না যারা বোমা মারে তারা অন্য যা তেরো থেকে এগারো বিশ বাইশ বছরের ছেলে পেলে ওদের বুদ্ধি শুদ্ধি কি ওদের জ্ঞানই বা কি ওরা ইসলামের কি বুঝে ওরা পতোয়ার কি বুঝে ওরা দেশের কি বুঝে ওরা জাতির কি বুঝে স্বাধীনতার কি বুঝে সার্বভৌর কি বুঝে এই বয়সের ছেলে পেলেকে অস্ত্র দেবে রাখতে ডাকাতি করতে যাইতে কম যাবে না রোমান্টিক মানসিকতা যা করতে বলে অস্ত্র হাতে পাইছি ঘুমা হাতে পাইছি দুনিয়াও পাইলাম আখের তো পাইলাম মন্দ কি আর এতটুকু বুঝ একটা বুদ্ধিমান মানুষের নাই যে যে দেশে র্যাব আছে যে দেশে বিমান বাহিনী আছে যে দেশে নৌবাহিনী আছে যে দেশে পদাতিক বাহিনী আছে যে দেশে পুলিশ আছে আর্মি আছে বিডিআর আছে এই যে দেশে শতকরা একের একশো জন মানুষই জঙ্গিবাদের বিরোধী সেই দেশে কয়টা বোমেরা ইসলাম কায়েম করা যাবে না এটা পাগলে বোঝে না এটা পাগলেও বুঝে এটা পাগলেও বুঝে যে দেশ কেউ চায় না বোমাবাদী আর ছয় সাত লক্ষ বাহিনী যদি ময়দান নাইমে পড়ে তাহলে এমদুরের গাতাও দিকেও তো কুল পাবে না আর বোমা মেরা মানুষ মেয়েরা মানুষের আকিরা পরিবর্তন করা যায় এই যে চুষট্টি জেলা তেষট্টি জেলায় বোমা মারা হলো কয়টা মানুষ নামাজি হয়েছে কয়টা মানুষ রোজাদার হয়েছে কয়টা মানুষের আকিদা পরিবর্তন হয়েছে দেশের আইন বদলে গেছে ইসলামের শাসন প্রতিষ্ঠা হয়েছে নানা ইসলামের বিরুদ্ধে মানুষের মনোভাব খারাপ হয়েছে এটা একটা পাগলেও বুঝে সাধারণ বুদ্ধির মানুষেও বুঝে কয়েকটা উদ্ভট ছেলেপেলেদেরকে কে বা কারা দেশের ধর্মের ক্ষতি করার জন্য স্বাধীনতার ক্ষতি করার জন্য অস্তিত্ব বিনষ্ট করার জন্য এ দেশের উপর বিদেশের চাপ বৃদ্ধি করার জন্য এক স্পষ্ট ষড়যন্ত্র এই ছোট ছোট কিছু ছেলে মেয়েদেরকে জেহাদের উন্মাদনা দিয়ে ময়দানে নামিয়ে দেওয়া ইসলামের এখানে কোন সাপোর্ট আগেও ছিল না এখনো নাই এবং আহ্লাদ ইসলাম কোন মুসলিম দেশে কোন মুসলিম হত্যা হারাম মনে করে জায়েজ মনে করে না সে বাবুল মুসলিমের খুশুক মুসলমানকে গালি দেওয়াই যেখানে ফাঁসে কি যেখানে হত্যা করা কুফুরি সেখানে আহলে হাদিসের মতো যারা কোরআন সুন্নায় বিশ্বাসী এবং সেটাই প্রতিষ্ঠা এবং প্রচার যাবে কাজ তাদের নেতা কি করে খুনি এবং বোমাজ হতে পারে কমন সেন্স কি বলে সাধারণ বিবেচনা শক্তি মানুষের কি বলে সম্মানীয় পুত উপস্থিতি না দেওয়ার হে মে না ছত হে মে हवाए করতে হে ফির भी মুখালিফত মে আমার দেওয়ালও নাই সাতও নাই ভাঙ্গা একটি ঘর সেখানে ঘূর্ণিঝড় লাগে যত দিন কায়েম আহলাসের ঘরের মধ্যে সে দিন কায়েম করে নাকি অন্য কোথাও দিন কায়েমের যত আন্দোলন কোথায় সব আহলাদিসের ঘরে ইসলাম পন্থীদের বত্রিশ লাখ ভোটের ষোলো লক্ষ ভোট কোন জায়গাটা পাইছে জানেন এক রাজশাহী বিভাগে আর আট হাজার কোথায় পেয়েছে জানেন খুলনা বিভাগে আট লাখ আর বাকি সামান্য কিছু পেয়েছে কোথায় সারা দেশে যত কায়েম করতে আহলেজের ঘরে এসে জামাতুল মুসলিমিন এক ফতনা আসলো আমল আকিদার পথ ধরে আরে ভাই আহলেজের আমল আকিদার অভাব আছে নাকি তুমি বেলা কি শিখাইতেছো আহলেজের আমল আকিদার অভাব আছে আলেমের অভাব আছে এক এক ফটো আমি আইসা তুমি আলাদা জামাত কায়েম করো এখানে উদ্বোধনী বক্তব্য আমি লম্বা করবো না আবার আসলো জামায়াতুল মুজাহিদিন জামায়াতুল মুজাহিদিন জেহাদ করো জেহাদ করো আর কার বিরুদ্ধে জেহাদ করবো এখানে কোন বিদেশি শক্তি আক্রমণ করেছে এখন এখানে কি দেশ অন্যের হাতে পরাধীন নাকি এখানে মুসলমানরা যারা নামাজ পড়ে আয়রাজের কোন আকিদায় লেখা সেরা এরা কাফেরা হত্যাযোগ্য অপরাধী আর হত্যাযোগ্য অপরাধী হলে হত্যা করতে পারবে কে প্রতিষ্ঠিত সরকার ছাড়া এবং ইসলামিক জদের স্পষ্ট ফতোয়া ছাড়া কোন মোরতাদকে হত্যার কোন ফতোয়া ইসলামের কোন কেতাবে আছে নাকি কোনদিনও নাই আমরা সব দিকে সতর্ক করার পরেও সেই অপরাধ কিছু সংখ্যক এই অর্বাচীন বাজে ছেলেপেলেরা করল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যারা ময়দানে করছে এরা নির্বোধ কিছু ছেলে পেলে কিন্তু এদের আড়ালে যে নেতারা রয়েছে তাদের পার পাঁচ অন্যরকম এই ভাষাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় আরো বলেছেন রাজশাহীতে যে বোমাবাদীর সাথে প্রফেসর ডক্টর গালেবের কোন সংযোগ আমরা খুঁজে পাচ্ছি না প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যারা নিরপরাধ তাদেরকে তো হয়রানি করে না হয় বিচার বিচার বিভাগের যিনি মন্ত্রী মৌদুদ আহমদ সাহেব বলেছেন যে দেশে নিরপরাধ এবং নিরীহ মানুষরাই প্রশাসনের হাতে শাস্তি বেশি পায় আইনমন্ত্রী নিজেই বলতেছে নিরীহ এবং পয়সা ছাড়া মানুষরা বেশি বেশি শাস্তি পায় জেল খেলার এক পুলিশে বলছে স্যার স্যাররা তো ভালো মানুষ তা তো ভালোই জানি কিন্তু জেল খেলায় যত মানুষ তার অর্ধেকের বেশি হলো ভালো মানুষ ক্ষমতাশীল ক্রিমিনাল ক্রিমিনাল নিজের স্বার্থ উদ্ধারের জন্য ভালো ভালো মানুষগুলোকে ধরে ধরে জেলখানায় ঢুকায় রাখছে আর ভালো মানুষের হাতে পয়সা নাই অত ক্রিমিনাল বুদ্ধিও তাদের নাই উকিল মুক্তা ধরতে পারে না তারা ছুটতেও পারে না হারাম পশত কোথায় তিন কোটি আইএসের প্রতিনিধিত্ব করি আমরা কিন্তু একটা মামলা লড়ার মতো পয়সা আমাদের হাতে নাই খুব হাওয়া উড়াইলেন ব্যয় বেশি পয়সা আমরা খুব খাই কোথায় সে পয়সা সরকার বাহাদুর আমাদের পয়সাগুলো আপনি খুঁজে বাইর করে দেন জেলখানায় তো ঢুকাইলেন আমাদের হাতগুলো চেক করে আমাদেরকে বোমাবাজ আপনি প্রমাণ করুন না হলে নিরীহ নিরপরাধ মানুষগুলোকে জেলখানার থেকে বের করে দিন যারা সত্যিকার অপরাধী তারা এখন চোখের সামনে থাকতে পারা যায় নাই তাদের বয়স তাদের শিক্ষা তাদের চালচলন তাদের কর্মকাণ্ড তাদের নামধাম তাদের জবানবন্দি সব স্পষ্ট হওয়ার পরেও ডক্টর গালে কেন জেলে থাকবে সেটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়েছে সম্মানিত উপস্থিতি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করব র্যাবের সদস্য ভাইদের দৃষ্টি আকর্ষণ করব পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব গোয়েন্দা বিভাগের দৃষ্টি আকর্ষণ করব প্রতিটি সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করব যে ডক্টর গালেব আব্দুল সামাজ সালাবি সাহেব আজিজুল্লাহ অধ্যাপক নুরুল ইসলাম সহ সতেরোই আগস্টের পরে এবং সতেরোই আগস্টের আগে যাদেরকে আমাদের গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে আমরা বলি আন্দোলন বা যুব সংঘের সদস্য তারা নির্দোষ তাদেরকে আপনারা অন্যায় ভাবে গ্রেপ্তার করেছেন সতেরোই আগস্টের পরে অনেক জায়গাতে আপনার ঠিক ধরেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো কাজ যদি করেন আমরা প্রশংসা করব খারাপ কাজ করলে আমরা তার সমালোচনা অবশ্যই করব এইভাবে যদি আপনারা আগান দেশের পরিস্থিতি কন্ট্রোলে আসা কোনো ব্যাপারই না কয়টা ছেলে কয়টা বোমা মারবে সারা দেশের মানুষ তাদের বিরুদ্ধে সরকার যদি সচেতন হয় এবং সৎ এবং দক্ষ হয় এই কয়েকটা ছেলে যারা পথে ঘাটে বোমাবাজি করে বেড়ায় তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভবপরই হবে না অসম্ভব কথাবার্তা এখানে কি কারণ খেলেছিল তা আপনারাই জানেন ইতিহাস কাউকে ক্ষমা করবে না কোন না কোন একদিন সত্য তত্ত্ব ইতিহাস নিজেই বের করে নিয়ে আসবে হিস্ট্রি রিপিটস ইটস সেলফ ইতিহাস নিজের চাকা নিজেই ঘোরায় ডক্টর গালেব অপরাধী না ডক্টর গালেবকে যারা ধরে শাস্তি দিচ্ছেন তারাই অপরাধী দেশ জাতি ভবিষ্যৎ ইতিহাস তা অবশ্যই নির্ণয় করবে এবং সে বিচার অবশ্যই করবে আর আল্লাহর হাতের বিচার আছে না নাই তবে আমি জাতির কাছে শুধু অনুরোধ করব যে পত্র পত্রিকা যা লেখা হয়েছিল মিথ্যা সরকার যা বলেছে তা মিথ্যা তবে পরে যেটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওটা সত্য এবং ওইটাই রাইট কথা পত্র পত্রিকায় এমন কাহিনী রচনা শুরু করলেন আপনারা ডক্টর গালের প্রসঙ্গে কিছু জানেনি না তার বই পুস্তক পড়েনি নাই তার যে কোটি কোটি মানুষ তার ভক্ত সে প্রসঙ্গে আপনাদের কোনো খবরই নাই আপনারা মনে করলেন যে পথে ঘাটের একটা ফালতু ছেলের মতো একজন চোর একজন ডাকায় একজন বোমাবাজ রাজশাহীতে বয়ে বয়ে বোমার তালিম দেয় এই সকল মানুষগুলা লক্ষ লক্ষ মানুষ হয়েছে আর তার হয়ে বোমা মারে এই কুখ্যাত মানুষটা ধরছে যত পারি কাহিনী রচনা করি সোনা ধানের পুঁথির মতো বারো জঙ্গ করে মধ্য কিতাবে খবর তেরো জঙ্গির লেখা যায় টঙ্গির শহর কিছু দূরে যাইয়া মর্দ রওয়ানা হইল ঘোড়ায় চড়িয়া মর্দ হাতিয়া ছুটিল লাখে লাখে মারে মর্দ কাতারে কাতার সুমারও করিয়া দেখি চব্বিশ হাজার এই যে লেখা লেখলেন আরে ভাই এত চরিত্রহীন হতে হয় জিজ্ঞাসা করবেন না জানবেন না ডক্টর গালিপে গেল চব্বিশ ঘন্টা চোদ্দবার ভারতে আড়াই বছরের মধ্যে কসম করে বলতে পারি পাঁচ বছর একবার দেশের বাইরেও যান নাই এই যে হাওয়া রচনা করলেন ডক্টর গালের নেই কত বড় প্রসাদ এই ভাড়াতে থাকেন উনি এখানে নিজের কোথায় প্রসাদ পেলেন আপনারা আমাদের কি আছে গাড়ি ছিল দুইটা আপনাদের সুমানুদ্দায়ী সাবেক সেক্রেটারি জেনারেল যাকে বহিষ্কার করা হয়েছে দুর্নীতির দায়ে উনি সেটা দয়া করে চুরি করে নিয়ে গেছেন টাকা পয়সা কিছু ছিল না যে তা না সেগুলো উনি দয়া করে চুরি করে নিয়ে গেছেন সেগুলো পত্র পত্রিকা পিছনে ব্যবহার করছেন ডক্টর গালেবের বিরুদ্ধে খবর ছড়ানোর জন্য সেগুলো আমরা জানি প্রশাসন তো অনেক ভালো এই দেশের তারা তো ঘুষ খান সব ফেরেস্তা যে ডক্টর গালেবের মতো মানুষ দোষী তারা ভালো হয়তো প্রশাসনে ওসি দিছিল নাকি ভালো মানুষও সেখানে আছেন কিন্তু অধিকাংশ বেশি ভালো খারাপ হলে ডক্টর গালেব আর খারাপ হলে আব্দুল সামাদ সালাফি খারাপ হলে আমরা আমাদের মতো মানুষ যারা তারা হলাম খারাপ ওনারা হলেন ফেরেস্তা সম্মানিত উপস্থিতি আর কি বলবো এই দেশের জাতীয় চরিত্রের কথা আর বলার অবকাশ নেই তবে আপনারা যদি ভালো থাকেন এই দেশ নিয়ে বহুত করতে হবে এ দেশ নিয়ে বহুত কাজ আছে আমরা হঠাৎ করে বলি না যে আমাদেরকে কিছু ভোট দিয়ে দিলে কোরআনের সিংহাসনে বসে দুই দিন পরে একেবারে ইসলাম কায়েম করা ফেলাইলাম এসবের ভুয়া কথায় আমরা বিশ্বাসই করি না মানুষের যেখানে চরিত্র নাই সেখানে আমি দশজন বিশ জন কি করবো সেখানে কিছুই না আমি পচা বাগানের মধ্যে গেলে পচা বাগানের পানির সাথে আমি নিজেও পয়সা জানো দুই দিন পরে আমার মন্দিরে যাইতে হবে আর কাইবে যায় আমার সিনেমা দেখতে হবে তুমি মাথায় তারা কিছুই দেখবে না আরে ভাই আমরা বলি ইসলামের কাজ করে ময়দানে নেই না মাঠে এসে দশ বছর লাগুক বিশ বছর লাগুক পঞ্চাশ বছর লাগুক ভালো সুন্দর ভাবে মানুষের সাথে মিশে আসুন আকিদার কাজ করে তরহিদের কাজ করে মানুষকে ভালো হওয়ার দাওয়াত দেয় রাজনীতিকে সংশোধন করে গণতন্ত্রের নামে যে ভাওতাবাদী চলছে ওটাকে আমরা সংস্কার করি যারা শাসন ক্ষমতায় যান তারা ভালো মানুষ হোক সেই পথে দাওয়াত দেই নেতাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করি ভাই আপনারা সুন্দর হয়ে দেশ চালান প্রশাসন সুনামা বেশি ভাই আপনারা ঘুষ টুস খায়েন না অন্যায়ভাবে মানুষদেরকে তারা হয়রানি করেন না জাতীয় চরিত্র পরিবর্তনের চেষ্টা করি আমল এবং আকিদা সংশোধনের মাধ্যমে আমরা এ দেশের পরিবর্তন আনতে চাই এটাও আমাদের রাজনীতি আমরা রাজনীতি বিমুখ না আবার অতি উচ্চাভিলাষী ফাউল বক্তব্য আমরা দেই না আরেকদল চিন্তা করলো যে ভোটের মাধ্যমে কয়েকজন জায়গাতে ইসলাম পারলো না যা গেল প্রমাণে উল্টে ফেলে দুই দিনে ইসলামে রাখতো আরেক ফালতুরা আমাদেরকে ফেলাই দিল খামাকা বিপদে ও ফালতু ছেলেমেয়েদেরকে সরকার ভিতরে আটকে রাখবে না তার উপর শিশু শিশু তাদেরকে ধরে কি করবো দুই দিন পরে জানেন প্রায় সব বেড়ে আসবে ধরা পড়ে থাকবে বলে আমরা যারা ইসলামরা চিন্তা করি গবেষণা করি ওরা করবে দোষ আটকায় রাখবে আমাদেরকে কি চমৎকার শয়তানি পলিটিক ফেরাউনি পলিটিক যাকে বলে قال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ফেরাউনের বাহিনীর আশপাশে যত খারাপ চেলা চামুন্ডা আছে ওরা ফেরাউনকে বলে আর তাদের মুসা ও কাউম হুদেব শুধু ফিলাম মুসাকে আর মুসার সঙ্গী সাথীদেরকে আপনি কি উন্মুক্ত সাইরাতে রাখবেন দুনিয়ায় ফসাদ করার জন্য কে বলে ফেরাউনকে বলে ফেরাউনের সামসারা যে মুসা ফেতনা করে মুসাকে সাইরা রাখা ঠিক হবে না মুসা ফেতনা করে না ফেরাউন ফেতনা করে আমি আর কথা বাড়াতে চাই না শুধু দৃষ্টি আকর্ষণ করে ইনশাআল্লাহ দুই দিন ব্যাপী আমি একটু মাত্র এই ধরনের বক্তব্য দিলাম যেহেতু এই জায়গায় যার আজকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা ছিল তিনি ছিলেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আলিফ তার যোগ্যতা তার অভিজ্ঞতা তার ত্যাগ তিতিক্ষা তার সাহস জেলখানার থেকে আমাকে বলে দিয়েছেন যা হবার হবে আদর্শের থেকে সামান্যতম তোমরা বিচ্যুত হবে না কোন ইসলাম বিরোধী কোন শক্তির সাথে তোমরা আপোষ করে নিজেদের ধর্ম বিসর্জন দিবে না সত্য যা বলিষ্ঠ কণ্ঠে তোমরা বলে যাবে ইনশাআল্লাহ ফেরাউনদের পরাজয় হবে মুসার বিজয় অবসম্ভবী দুনিয়াতে যদি নাও হয় আল্লাহর কাছে হবে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যে আমি নির্দোষ উনি নিজেও বলেছেন সাংবাদিক ভাইয়ের আর যাই বলেন আমাকে সন্ত্রাস এবং জঙ্গিবাদী বলবেন না আপনাদের সবাইকে তিনি সালাম দিয়েছেন আমরা আমি আপনাদের ওনার পক্ষ থেকে আপনাদেরকে সালাম পৌঁছাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে সালাম দিয়েছেন আপনাদেরকে দোয়া করতে বলেছেন ধর্মের পথে অটল থাকতে বলেছেন মিথ্যার পরাজয় অটোমেটিক হবে ইনশা আল্লাহুল আজিজ আপনারা সচেতন থাকুন আর বক্তা ভেবে অনুরোধ করব দায় দায়িত্ব নিয়ে যতটুকু কথা ওটুকু আমিই বললাম যেটা আমার উপরেই যেন আছে আর যেহেতু ওদিকে অনেকেই আসছেন কোরআন সুন্নার স্পষ্ট বক্তব্য শোনার জন্য আপনারা ইনশাআল্লাহ কোরআন সুন্না অনুযায়ী দুই দিন ব্যাপী যে যে যার বিষয় দেওয়া হয়েছে বিষয়ের মধ্যে ঠিক থেকে সাবলীল বক্তব্য দিবেন এই ধরনের কথাবার্তার দায় দায়িত্ব ডক্টর গালেবের পক্ষ থেকে অনেকটা আমার কাছেই ছেড়ে দেন যা হবার তা হবে সেটা আল্লাহ ওয়াহদাউল্লাহ আল্লাহ ভালো জানেন রুদ্রিমন্ডলীকে অনুরোধ করব অত্যন্ত শান্তির সাথে শিষ্টাচারের সাথে ভালো ব্যবহারের সাথে দুই দিন ব্যাপী আপনারা কোরআন সুন্নার আলোচনা শুনবেন এবং তিন কোটি আহলাদেশের আপনারা প্রতিনিধি তাদের কাছে যে পানি নিয়ে যেতে হয় সে পানি আপনারা নিয়ে যাবেন গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো আপনারা সুন্দর ভালো রিপোর্ট করবেন সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যা সত্য যা প্রস্তুত তাই আপনারা লিখবেন র্যাব সহ পুলিশ বাহিনীর ভাইদেরকে অনুরোধ করব শান্তি রক্ষা নিরাপত্তা রক্ষা ইত্যাদির দায় দায়িত্ব আপনাদের আল্লাহর পরে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা রয়েছে আমরা সরকারকে খুব একটা ভয় পাই না সরকার আর কোথায় নিয়ে জেলখানায় নিবে জেলখানে তো আমাদেরই দেশ বাইরেও আমার জেলখানাও আমরা আমারই আমরা এই দেশের এ দেশ আমাদের ওই সকল ভয় দেখা করলাম না ওটা আমরা হিসাবে ধরি না খুব কমই ধরি কাজেই ওটা অন্য কথা কিন্তু যে মুজাহিদদের অপবাদ আপনারা আমাদের উপর লাগিয়েছেন ওরা যেন দুই একটা বোমা টোমা না মারে এ ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন দয়া করে কেন নওদাপাড়া মাদ্রাসা উড়িয়ে দেওয়ার হুমকি ইতিমধ্যে মুজাহিদ ভাইদের পক্ষ থেকে এসে গেছে বেশ কিছুদিন আগে চাপাই রহমান এসেছে মোল্লা জাহাঙ্গীর আলমকে মারার হুমকি দিয়েছে আমাদের বিরুদ্ধে তাদের হুমকি এখনো ঘটতেছে দয়া করে আপনারা একটু সচেতন থাকবেন এতটুকু আশা ভরসা রেখে সবাই ট্রাক টার্মিনালের মালিক যারা আছেন তারা অত্যন্ত ভদ্রতা দেখে এবং সহানুভূতি দেখে তাদের এই বিরাট মাঠ বরাবরের মতো আমাদেরকে দান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আমরা তাদের জন্য দোয়া করি যারা এখানে বিভিন্নভাবে সহযোগিতা করছেন ভলান্টিয়ার সহ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সহ বাইরের লোকেরাও কত ভাইকে কত ভাবে আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন আরো আনন্দের ব্যাপার অন্যান্য বছর এই সময় কিন্তু এত মানুষে এই মাঠ পরিপূর্ণ হয় না এটা হয় রাত দশটার দিকে আজকে মাশাল্লাহ আসো রক্তে এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ রাত্রে ইনশাল্লাহ আরো হবে কালকে আরো হবে সরকারকে অনুরোধ করবো আপনার ধর্মীয় সমাগমের উপর থেকে নিষেধাজ্ঞা এত পারমিশন এত দরখাস্ত এত পেশা পেশি এত কষাকষি তুলে নিন ধর্মীয় সবাই কোনো সমস্যা হয় না সমস্যা আপনাদের মধ্যে গন্ডগোল হয় মারামারি করেন আপনারা গুতাগুতি করেন আপনারা চুয়াল্লিশ ধরা দাঁড়িয়ে করেন আপনারা বোমা মারেন আপনারা আর হ্যাঁ, আমাদের ধর্মসভার উপরে ওখানে দাও দরখাস্ত দাও ওখানে দাও প্যাস মারো ওখানে তেল মারো ওখানে ফোন করো ওখানে পারমিশন দাও ওইটা বন্ধ করো ওইটা চালু করো একশো প্রকার ফ্যাট নামিয়ে নোংরামি শুরু করে দেন আরে ভাই এদেশ থেকে আমাদের না নাকি আমরা কি দেশের নাগরিক না নাকি আমরা কি দেশে খাজনা দেয় না নাকি এ মুসলমান এই দেশের নাগরিক না নাকি ক্ষমতা একটু বসেছেন বলে এক অনুগুণানি করতে হবে আমরাও তো ছোটখাটো ক্ষমতার ছিলাম এমবিসিতে চাকরি করেছি বহু মানুষকে বিপদেও ফেলতে পারতাম বহু মানুষের উপকারও করতে পারতাম কিন্তু উপকার ছাড়া তো কোনদিন ক্ষতি করিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি ওই ছাত্রদেরকে যতটা পেয়েছি দিনের কোর্স ছাড়াও প্রায় আটটা দশটা পর্যন্ত তাদের ফিরে পড়িয়েছি বংশগত হবে আপনাদের মতো অত ফাইলবাজি করার মানুষ তা আমরা না আমরা তো জটিলতা সৃষ্টি করি না আল্লাহ পাক সরলতাকে ভালোবাসেন সহজতাকে ভালোবাসেন কাঠিন্যকে ভালোবাসেন না মানুষকে সহজ হতে বলেন আল্লাহ পাক সরল হতে বলেন ভালো হতে বলেন নম্র হতে বলেন উপকারী হতে বলেন আপনার খালি ক্ষমতায় গেলে অপকার করেন পেশাপতি করেন গোতাগতি করেন ফাইলবাদি করেন এমবিসিতে চাকরির সুবাদে ভালো অফিসারও দেখেছি জঘন্য অফিসারও দেখেছি ভালো মানুষও ভালো কাজ করেছে জঘন্যরা উপরে তেল মারে নিচে লাস্তি মারে খালি ফাইলবাদি করে কারা অন্যায় সরকারের কাছে পদোন্নতি দেয় আর মানুষকে যন্ত্রণা দেয় এই ধরনের বহু অফিসার আমি দেখেছি ছয় বছর বাংলাদেশ দূতাবাসে চাকরি করার সুবাদে অফিসার আমি চিনি যাই হোক আলহামদুলিল্লাহ সর্বশেষ পর্যায়ে এখানে সার্বিক ভাবে দিনই অনুষ্ঠানে আপনারা কোন বিঘ্ন ঘটাবেন না শান্তিপূর্ণ ভাবে এই অনুষ্ঠান ইনশাল্লাহ শেষ হবে যারা যেভাবে উপকার করছেন সবার জন্য আমরা হাত তুলে দোয়া করব প্রশাসন থেকে শুরু করে এখানে যারা পাহারা দিচ্ছেন তারা থেকে শুরু করে ট্রাক্টর মিল শুরু করে স্বেচ্ছা সমর্থন শুরু করে বিদ্যুৎ যারা সাপ্লাই দিচ্ছেন তারা মাইক যারা দিয়েছেন তারা পানি যারা সাপ্লাই দিচ্ছেন তারা যারা যেখান থেকে যতটুকু উপকার করেছেন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি এদের সবারই ভালো করো মঙ্গল করো এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত Allah Akbar